আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আজান ও একামত বিশুদ্ধ হওয়ার শর্তাবলী হ্যাঁ যে কার কার পক্ষ থেকে আজান একমত বিশুদ্ধ হবে হ্যাঁ তার ছয়টি শর্ত আমরা এখানে উল্লেখ করব প্রথম নম্বর হচ্ছে যে মুসলমান হওয়া চাই আজান একামতের জন্য সুতরাং কোনো কাজ আজান একামত দিলে সেটা চলবে না দ্বিতীয় নম্বর হচ্ছে ব্রেন সচল থাকতে হবে মানে স্বজ্ঞানী হতে হবে হম তাহলে কোনো পাগল এবং কোনো নেশাগ্রস্ত মানুষের পক্ষ থেকে অথবা কোনো যে যে বাচ্চার পার্থক্য জ্ঞান নেই তার পক্ষ থেকে সেটা শুদ্ধ হবে না অন্যান্য বাদতের মতো দ্বিতীয় নম্বর যে পুরুষ হতে হবে সুতরাং কোনো মেয়ের পক্ষ থেকে আজান গ্রহণযোগ্য নয় কারণ তার আজানের ধরিয়ে মানুষ ফিতনায় পড়বে এবং এরকম খুনসা যারা মানে হিজলা হ্যাঁ, তাদের যাদের পুরুষ মহিলা হওয়ার ব্যাপারটা সুস্পষ্ট নয় হ্যাঁ, যে দুটাই কর নিশ্চিত হওয়া যায় না তাদের পক্ষ থেকেও আজান চলবে না হ্যাঁ, চার নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে আজানটা সালাতের সময়ের মধ্যেই হতে হবে সুতরাং সালাতের সময় আসার আগেই আজান চলবে তবে দুই ক্ষেত্রে চলবে একটা হচ্ছে ফজর এবং জুমা আরেকটা হচ্ছে জুমা জুমার ক্ষেত্রেও আপনার সালাতের সময় হওয়ার আগেই আজান দেওয়া যাবে ফজরের ক্ষেত্রে দেওয়া যাবে যেটা দ্বিতীয় আজান বলা এই এরকম ভাবে আপনার একামতটা হতে হবে দাঁড়ানোর ইচ্ছা হবে তখনই পাঁচ নম্বর শর্ত হচ্ছে আজানটা ধারাবাহিক হতে হবে এবং পরস্পর হতে হবে মাঝে গ্যাপ আসতে পারবে না যে শব্দগুলো দ্বারা রসুল আজান শিক্ষা দিয়েছেন বেলাল্লাহ সেইগুলো দিয়ে চলবে কিন্তু ধারাবাহিক হতে হবে এবং পাশাপাশি পরস্পর হতে হবে কোনো বেশি জ্ঞান করতে পারে না যেটা সামনে আরো বিস্তারিত হবে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে আজান এবং একামত আরবি ভাষায় হতে হবে কখনো অন্য কোনো ভাষায় হতে পারবে না কারণ এর সবগুলো আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত হম এবং নির্দিষ্ট এই কারণে অন্য ভাষায় তা বলা চলবে না এই ছয়টা শর্ত আজানে কামতের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ জেনে আমল করার আমাদের তৌফিক দিন ওসল্লাহ আলা মোহাম্মদ আলী ওসালাম